এই যে উদাহরণটা দিলাম এতে দেখবেন মানুষের মোরালিটি আমি স্ত্রী সঙ্গ করব না চোখের সামনে দেখা মহারাজ কি আশ্চর্য সে মোটামুটি সাধুদের কিছু কিছু কথা শুনেছে সব করেছে এমন একটা সিচুয়েশনে পড়ে গেল সব শেষ ধ্বংস হয়ে গেল তার চরিত্র স্বভাব সব শেষ হয়ে গেল হাজার হাজার একটা নয় হাজার হাজার হাজার হাজার হাজার হাজারের মতো নিজের সচ্চরিত্র বজায় রেখে নিষ্ঠা বজায় রেখে অহর্নিশ ভগবানের গুণকীর্তন করা নট এ ম্যাটার অফ যোগ কীরকম অবস্থায় পৌঁছানো বললে কোনো প্রলোভন জগতের তাকে কোনোরকমভাবে মোহিত করতে পারে না অশেষ গুরু না হলে অসম্ভব দুর্বল জীব কখন কোন পরিস্থিতি আসবে সঙ্গে সঙ্গে ওই যেমন উদাহরণটা দিলাম ব্যাস যাই হোক এইভাবে দেখা যাচ্ছে এই দৃশ্য দেখার পরেতে অজামিনী যে বাঁচবার চেষ্টা করেনি তা নয় সে মনের মধ্যে খালি যুদ্ধ চলছে মনের বিবেকের সঙ্গে তার যুদ্ধ চলছে মনের বিবেকের সঙ্গে তার যুদ্ধ চলছে এটা করা উচিত নয় না না না আমার স্ত্রী আছে এত উচ্চ বংশের আমি আমি ব্রাহ্মণ আমি এইভাবে আমি জীবনযাপন করি কন্ট্রাডিকশন চলছে কিন্তু আলটিমেটলি কি হলো আলটিমেটলি হলো কি সে পরাভূত হয়ে গেল ডোমিনেট করে নিল কি তার ভেতরে যে ভালো আমি এবার খারাপ আমি ভালো আমি এবং খারাপ আমি খারাপ আমি এটা তাকে পরাজিত করে দিল পারল না হয়তো তার সদ্গুরু আশ্রয় হয় নাই সদ্গুরু চরণের কৃপা হয় নাই আমি নিশ্চিত কারণ যেটা উপবিত দেয়া হয় সেটা সামান্য ব্রাহ্মণ কেউ দিয়ে দেয় বাদ বাকি যে গোপন কথাগুলো সে তো ভজনে সে জানে না সে ভজন করে না সেরমভাবে হ্যাঁ অর্চনাদি ব্রাহ্মণ করতেই পারে কিন্তু সেরকমভাবে ভক্তি মার্গের কোনো বিষয় সে বোঝে নাই যদি ভক্তিরূপী ভক্তিরূপা অমৃত ভক্তি যে অমৃত সেটাই যে সে যদি আস্বাদন করত আমার মনে হয় সে কোনো মতে বেঁচে যেতে পারতো ভরপুর ভক্তি আস্বাদন যারা করেছেন তাদেরকে কোনো মতে এইসব জিনিস দিয়ে জাগতিক কোনো বস্তু দিয়ে তাদেরকে অভিভূত করা যায় না হয় না এইভাবে সে পতিত হয়ে গেল পিতামাতার আর খবর নেয় না সেই সব অপূর্ব উচ্চ বংশের স্ত্রী এনেছিল সে স্ত্রীকে ত্যাগ করে দিল দেখি করলো সেই বেশ্যা সংসর্গে সে কি করলো তার নজন পুত্র দ ন নম্বর নয় দশ এরকম প্রচুর ছেলে পেলে আবির্ভাব জন্মগ্রহণ করলো তার তার ঔরসে সেখানে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ তার পেছনে অনেক কারণ আছে এসব কথা আমি ব্যাখ্যা করব না অনেক সময় চলে যাবে সপ্তম স্কন্ধ আছে অষ্টম স্কন্ধ নবম দশম স্কন্ধ তো পারাপার নেই আলোচনা হবে না ওই জন্য খুব তাড়াতাড়ি আমাকে এগোতে হবে সেখানে বলছেন ছোট ছেলেটার নাম নারায়ণ রেখেছিল নারায়ণ নাম রাখার ফলেতে তার একটা সুবিধে হয়েছিল কারণ নারায়ণ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমরা জানি নামের আভাসের সঙ্গে সঙ্গে তার পাপ চলে যায় এইগুলো অনেক গুপ্ত কথা আছে পুরাণ থেকে বিভিন্ন জায়গা থেকে এক ঋষির দল এসেছিল সেখানে তার উদ্যানে ছিল তার স্ত্রীকে বলেছিল যে তুমি তোমার সন্তানের নাম নারায়ণ রেখো এই অনেক কথা আছে সব কথা আর শুনে লাভ নাই তাহলে সেখানে এই ছোট ছেলেটার নামটা নারায়ণ এবং ছোট ছেলেটার সঙ্গে তার অত্যন্ত অত্যন্ত আসক্তি হয়ে গেছিল উঠতে বসতে খেতে শুতে সব সময় খালি ছোট ছেলেটার নাম দেয় নারায়ণ নারায়ণ খালি অজস্র খালি নারায়ণ ডাকেন সেই জন্য একদিন হলো কি অসুস্থ অবস্থায় দেখছেন যমদূতগণ তার কাছে এসছেন কায় মনোবাক্য তিনটের দ্বারা লোপে কায় মন বাক্য তিনটের দ্বারা পাপ হয় কায় নবাচা মনস ইন্দ্রিয়া বোধ্বাত্মনা বা অনুসৃত স্বভাবা करोति यद यद सकलम परस्मयी নারায়ণেতি সমর্পয়েত ইত্যাদি কথা আমরা আলোচনা করব বলছেন কি এইভাবে তিনি কি করলেন ওই নারায়ণ নামটা রেখেছিলেন বলে উঠতে বসতে সবসময় নারায়ণ নারায়ণ নারায়ণ ডাকতেন এ নারায়ণের দিকে আয় এই নারায়ণ ওখানে চল আমার সঙ্গে চল আমার সঙ্গে শো এই খেতে বসবি আয় আমার সঙ্গে খা এইভাবে বলতে বলতে নারায়ণ নারায়ণ নারায়ণ নাম বলেই যাচ্ছে অজস্র পাপ করেছে সে অসংখ্য পাপ নারায়ণ এই কথাটা বলছে রোজই বলতে হয় ছেলের নাম নারায়ণ নারায়ণ আর নামাভাস যখন হয় তখন নামাভাসে বিরাট বিরাট পাপ বশীভূত হয়ে যায় নামাভাসে এখানে কায় মন বাক্য তিনটের দ্বারা অপরাধ করে বলে যখনই মৃত্যুর সময় যারা যারা সারা জীবন অন্যায় করলো তাদেরকে যমদূত আসবে তিনজন তিনজন যমদূত আসবে তিনজনকেই দেখতে পাবে তাহলে এসে এসে তাকে বেঁধে নিয়ে চলে যাচ্ছে সব দেখতে পাবে অনুভব করবে যখন ছুঁয়ে থাকে অজামিন দেখছেন তাকে নেওয়ার জন্য যমদূত এসছে যমদূত দেখে একেবারে ভয়ে বিভৎস হয়েছে ভয়েতে আঁতকে উঠেছে উঠে চিৎকার করলেন নারায়ণ বলে ভয় ছেলেকে ডেকে ফেলেছেন হঠাৎ এখন ছেলেকে যেহেতু হঠাৎ ডেকে ফেলেছেন নারায়ণ শব্দ বেরিয়েছে মৃত্যুর সময় সেই সময় সেখানে বৈকুণ্ঠের দুধগণ সেখানে উপস্থিত হয়েছেন বৈকুণ্ঠের দুধগণ ভগবান পাঠিয়ে দিয়েছেন মুহূর্তের মুহূর্ত লাগেন ফ্র্যাকশান অফ সেকেন্ডও লাগেন আলোর গতিতে তার চেয়েও বেশি চলে এসছেন এসে যমদূতগণকে বলছেন এই একে নেবে না কেন আমাদের মালিক পাঠিয়ে দিয়েছে একে ধরে নিয়ে বদমায় সব পাপ করেছে তোমরা কিছুই জানো না ও সব প্রায়শ্চিত্ত হয়ে গেছে প্রায়শ্চিত্ত হয়েছে কি করে হলো ভগবান নাম নিয়েছে এইভাবে যমদূত এবং বিষ্ণুদূতের মধ্যে কথোপকথন হচ্ছে অর্থাৎ যমদূতরা দাঁড়িয়ে রয়েছে ওকে বয়ে বয়ে ওকে বেঁধে নিয়ে যাবে আর বিষ্ণুদূতরা তেজস্বী হাত ছাড়িয়ে দিল ছাড়ো একে নিয়ে যেতে পারবে না তখন তাদের মধ্যে যে কথোপকথনগুলো হচ্ছিল অজামিল এরকম এই অবস্থায় সেই সবগুলো দর্শন করছিল অজামিল দেখছি কী ব্যাপার যমদূত এসছে এবং বিষ্ণুদূত এদের মধ্যে কথা হচ্ছে বিষ্ণুদূতগুলোকে দেখছে নারায়ণের মতো দেখতে অপূর্ব সে দর্শনগুলো করছেন নারায়ণ এই যে নাম উচ্চারণ করল টিকাকাররা বলছেন এই যে যতক্ষণ পর্যন্ত ছোট ছেলে জন্ম থেকে আরম্ভ করে সারা জীবন নারায়ণ নারায়ণ বলে গেছে ওই নারায়ণের নাম করতে করতে হয়তো বললেন ও তো অজান্ত ও তো জানে না নারায়ণের নামের মহিমা তো সে তো জানে না কথাটা বুঝতে হবে ভগবান নামের মহান যে মহিমা সে সম্বন্ধে হয়তো জানে না সে পাপ কাজ করছে কিন্তু রোজই প্রায় নারায়ণ নারায়ণ বলে নারায়ণ তো রোজই রাখে এইভাবে টিকাকাররা বলছেন তারা নারায়ণ নাম উচ্চারণের উচ্চারণ করতে করতে শেষ জীবন পর্যন্ত শেষ সময় যে সময় নারায়ণ বলে চিৎকার করেছেন এতদিন নারায়ণ নারায়ণ করছিলেন নামাভাস হচ্ছিল নামাভাসে যত পাপ সে করছে করেছে সবগুলো কেটে গেছে শেষের সময়ে এই যে এত এতকাল নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল হঠাৎ একটা শুদ্ধ নাম সামান্য বেরিয়ে গেছিল অল্প নামাভাসে কখনো নারায়ণের দুধ আসে না নামা ভাসেতে নারায়ণের দুধ আসবে না টিকাকার বলছেন কিভাবে স্লিপ অফ টাং কোনো পূর্বের কোনো ব্যাপার ছিল জিউ আদি হঠাৎ নারায়ণের স্মৃতি এসে গেছিল যখন নামটা উচ্চারণ করছে তখন বা ছেলেকে ডাকছে ডাকছে ছেলেকে কিন্তু হঠাৎ মাথায় নারায়ণের স্মৃতি এসে গেছিল সমান কারণ সে তো ছিলই সে তো ছিলই ব্রাহ্মণ পূর্বে খারাপ তো ছিল না নারায়ণের উপাসনা করতো সব কিছু করতো হয়তো কৃপা কর্মে ভগবানেরই এটা দান হবে মৃত্যুর সময় হঠাৎ নারায়ণে একটু স্মৃতি এসে গেছে সেই জন্যই এরা সব এসছেন এসে বাধা দিয়ে তাকে বলছেন না ছেড়ে দাও এ তোমাদের আর অধিকারের যোগ্য নয় বলে তাকে ছাড়িয়ে দিল ছাড়িয়ে দেওয়ার পরেতে যমদূত চলে গেল বিষ্ণুদূত চলে গেল বোঝা গেল না কথাটা বিষ্ণুদূত এসেছিল কিন্তু তাকে নেয়ার জন্য আসেনি যমদূতের কাছ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য বুঝে গেল কি বললাম ভালো করে খুব ভাইটাল ভজনের কথা বিভিন্ন ডিস্টারবেন্সে কথা বিক্ষিপ্ত হয়ে যায় ভালো লাগে না এখানে একটা প্রশ্ন হলো এই এই যে অজামিল এখন এই যে পূর্বে নাম করেছিল তারপর এই অবস্থা আমি একটা উদাহরণ দিচ্ছি আসামের একটা ঘটনা ঘটেছিল আসামেতে এক ব্যক্তি সস্ত্রিক প্রভুপাদের চরণ আশ্রয় করেছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের চরণ আশ্রয় করেছেন কে কোন এক দম্পতি স্বামী স্ত্রী প্রভুপাত তাদের কৃপা করে হরিনাম দান করেছিলেন সমস্ত কিছু স্ত্রী অত্যন্ত অত্যন্ত ভক্তিমতী স্বামীও ভালো ছিল স্বামীও ভজন করতেও সুন্দর নিয়মনিষ্ঠা ছিল হঠাৎ কি হলো কোন দুষ্ট সঙ্গেতে তার মাথা খারাপ হয়ে গেল যত নোংরা কাজ নোংরামো করতে আরম্ভ করলো সে সমস্ত নোংরা কাজ করতে আরম্ভ করলো এখন আর জব যেগুলো যেগুলো করতে হয় আর্নি আন্নিকাতে কিচ্ছু করে না সব ছেড়ে দিয়েছে স্বামী ভগবানের কাছে খালি কাঁদে এই স্ত্রী খালি ভগবানের কাছে কাঁদে আমার স্বামীটাকে ফিরিয়ে দাও নষ্ট হয়ে গেল ঠাকুর কি করবো স্বামী যে ঝোলাটা আছে মালা ঝোলাটা সেটা স্ত্রী নিজে জপ করে দেয় স্বামীর নামে স্বামী তো করে না সব ফেলে দিয়েছে নোংরা অখাদ্য কুখাদ্য মদ্য মাংস সব খাচ্ছে সব কিছু করছে স্ত্রী কি করে স্বামীর নামেতে করে দেয় আর যা অত্যাচার করে সংসারে খালি ভগবানকে জানায় যদি এই অবস্থাটা ফেরে ঘটনাক্রমে সে অসুস্থ হয়ে পড়ল বয়সকালে এবং তাকে জমদুত নেওয়ার জন্য এলো প্রত্যক্ষ ঘটনা এসব প্রামাণিক ঘটনা জমদুত তার কাছে এলো নিতে জমদুত এসে যখন তাকে নিতে এসে জমদুতের মূর্তি দেখে সে বিষ্ণার মধ্যে একেবারে ভয়েতে চিৎকার করেছে পৌপাত মুখ দিয়ে খালি বেরিয়ে গেছে পৌপাত গুরুদেবের নাম কবে পহুপাতের নাম ছেড়ে দিয়েছে কবে নামও বলে না গুরুদেবের নাম বা কোনো সময় বলেছিল হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল হা প্রভুপাত বাঁচাও সঙ্গে সঙ্গে দেখে প্রভুপাত আবির্ভাব হয়ে গেছেন সেখানে তেজময় মূর্তি প্রভুপাত দণ্ডধার প্রভুপাত সেখান থেকে তাকে জমদুয়ারের কাছ থেকে জমের যে দুধ তার কাছে বাঁচিয়ে দিলেন বাঁচিয়ে দেওয়ার পর জমদুররা চলে গেল প্রভুপাতের প্রভাবে নিতে পারল না তখন সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠে বসলো উঠে স্ত্রীকে বলছে আমার মালাটা কোথায় আমার মালাটা কোথায় মালাটা নিয়ে এসো আমার মালাটা কোথায় নিয়ে এসো আমার মালাটা নিয়ে এসো আমার মালাটা নিয়ে এসো শিগগিরি পৌপা দর্শন দিয়েছেন কিছু নিশ্চয়ই বলেছেন দর্শন দিয়েছেন এমনি তো আসবেন না কিছু আবার নতুন করে দীক্ষা হয়ে গেল বোঝা গেল কি বললাম প্রথমবারের দীক্ষাটা নষ্ট করেছিল বৌপাত সাক্ষাৎ দিয়েছেন আর যখন পৌপাদের কথা বলছে তখন পৌপাত আর নেই মৃত্যু জগতে চলে গেছে তখন বহুপাত এসে যে বাঁচিয়ে দিলেন সেই সময় নিশ্চয়ই দু একটা কিছু শব্দ বলেছিলেন সঙ্গে সঙ্গে আবার নতুন দীক্ষা হয়ে গেল তার সঙ্গে সঙ্গে মালাটা নিয়েছে শেষ জীবন পর্যন্ত জপ করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন আর মালাটাকে ছাড়েনি ছেড়ে যে দিল তারপরে যে আবার ধরলেন তার মধ্যে না গ্যাপিং এবার ভজন করতে করতে সিদ্ধি লাভ অজামিলের ক্ষেত্রে ঠিক এক্সারি অবস্থা অজামিলকে ভগবান নেওয়ার জন্য আসেননি ভগবান হয়তো বোকানো হয় ওকে কি নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে নাকি অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার মতো সে কি হবে নাকি বৈকুণ্ঠে অ্যালাও হবে না তো বৈকুণ্ঠে নো এন্ট্রি লেখা আছে ওকে অ্যালাও নেই বৈকুণ্ঠে অ্যালাও নেই তবে হ্যাঁ তাকে এখন জমদুয়ারের কাছ থেকে বাঁচিয়ে দেওয়া হলো জমদুয়ারে আর যাবে না যেহেতু সে বিশ্বদূতকে দর্শন করেছে আর বিশ্বদূতের সঙ্গে জমদূতের যে কথোপকথন তাতে নামের মহিমা জেনেছে এখন আপনাদের মধ্যে প্রশ্ন হবে এখানে শাস্তে একটা কথা আছে অজামিল ওপি অগাধ্যামম অজামিলও ধামে চলে গিয়েছিল অজামিলের মতো পাপিষ্ট ব্যক্তি বলে অন্য অন্য সব কথাকাররা উল্টোপাল্টা ব্যাখ্যা করে অজামিল ওপি অগা অজামিলে চলে গেছিল আমাদের আর চিন্তা কি আমরা পাপ করবো চলে যাবো ভগবান না এই কথা বলা নেই উল্টো ব্যাখ্যা করে তারা ঠিক ওই লোকটাকে যেমন বলা হলো অজামিলের ক্ষেত্রে টোটাল ব্যাপারটা চিন্তা করতে হবে অজামিল কি করলেন অজামিল প্রথমে জমদুত চলে গেল বিষ্ণুদূতের কৃপা হলো তার উপর সঙ্গে সঙ্গে উঠে বসলেন উঠে বসে এবার তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি নিশ্চয়াত্মিকা ব্যবসায়াত্মিকা বুদ্ধি নিশ্চয়াত্মিকা বুদ্ধি তাকে ভগবান প্রেরণা দিয়ে জানিয়ে দিলেন বিষ্ণুদূত আসা মানেই বিষ্ণু বিষ্ণু আর বিষ্ণুদূত বিষ্ণুদূত এসছে ভগবান প্রেরণা দিয়েছেন তাকে বুঝিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সে কী করলো ওই বেশ্যাকে ত্যাগ করে সংসার ত্যাগ করে সে চলে গেল হিমালয়ের পাদদেশে সহস্র ধারা হিমালয়ের পাদদেশে যেখানে গঙ্গা প্রবাহিত আসছে হরিদ্বারে ঢুকছে সেইখানে সহস্র ধারা সেখানে গিয়ে বসে পড়লেন অজামির এবার ভজন শুরু করলেন করতে করতে ভজনের দ্বারা তো নির্মল পবিত্র হয়ে গেলেন তারপর সে বৈকুণ্ঠে চলে গেল তাহলে আমার কথাটা বোঝা গেল কেউ যদি উল্টো ব্যাখ্যা করে বিশ্বদূত তোমাকে বাঁচিয়ে দিল এখন আপনারা বলবেন মহারাজ আপনারা তো আপনি তো বললেন গুরু ছাড়া গুরু বিনা ভবানীতি দ্বারাই না কই এখানে অজামিলের গুরু কোথায় হলো আসামের ব্যক্তিটাকে বললাম প্রথমে গুরু ছিল প্রভুপাত মধ্যেখানে গুরুর সঙ্গে সম্বন্ধ নেই দ্বিতীয়বার প্রভুপাত এসে আবার তাকে উদ্ধার করে দিলেন গুরুর কাজ করলেন আবার গুরুর সঙ্গে সম্বন্ধ হয়ে গেল সেটা নিত্য জগতে নিয়ে গেল অজামিলের গুরুর কোনো অসুবিধা কিছু নেই কেন যারা এসছেন বিশ্বদূত তারা তো গুরুই বৈকুণ্ঠ দূত মানে গুরু বৈকুণ্ঠ কারা বৈকুণ্ঠ মানেই তো গুরু তা তারা যে জমদূতের সঙ্গে আর্গুমেন্টগুলো করেছিলেন সে আর্গুমেন্টগুলো খুব সাইন্টিফিক ছিল বিজ্ঞান ভিত্তিক তার মধ্যে নামের মহিমা অনেক তত্ত্ব সে শুনেছে তো ওই যে হরিকথা বিষ্ণুদূত তাদের মুখারাবিন্দ থেকে যে হরিকথাগুলো বেরিয়েছিল এটা কি গুরুর কাজ করবার জন্য যথেষ্ট ছিল না অজামিলের গুরুর কাজ হয়ে গেছে তাদেরকে গুরুরূপে পেয়েছেন তার তো উপদেষ্টা তাই জন্য তার বুদ্ধি শুদ্ধি হলো সে গিয়ে এবার সেখানে বসলেন এবার ভজন করতে করতে ভগবানের কাছে চলে গেল তাহলে আগে ভগবানের কাছে যায়নি কেউ কেউ যদি উল্টো বলে যে সঙ্গে সঙ্গে চলে গেছিল বৈকুণ্ঠ না সঙ্গে সঙ্গে যায়নি তখন তো সে নামের আভাসে সে মুক্ত হয়েছিল জড় সংসার থেকে যখন মুক্তকুলেই কুলেই উপাস্য মুক্তকুলের উপাস্য দেবকে বদ্ধ অবস্থায় কখনো আরাধনা করা যায় না মুক্তকুলের উপাস্য দেবকে আরাধনা করতে গেলে আমাকেও মুক্ত অবস্থায় উঠতে হয় তা নাহলে মুক্তকুলের উপাস্য দেবকে আরাধনা করা সম্ভব হয় না এখানে আমরা দেখলাম অজামিল কিভাবে যমদূতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামেতে চলে গেলেন এইভাবে অনামিলের উপেক্ষান শুনলেন আপনারা এইভাবে যমদূত এবং বিষ্ণুদূতের মধ্যে কষ্ট এগুলো সব শুনেছেন আর এদিকে সেই যমদূতগণ সোজা কোথায় গেছেন তাদের মালিকের কাছে গেছেন কোথায় যমরাজের কাছে গিয়ে বলছেন যমরাজকে নালিশ করছেন যমরাজজিকে বলছেন আমরা এতকাল জানতাম এই জগতের মালিক আপনি আজকে আমরা বড় অদ্ভুত জিনিস দেখলাম অন্য কোনো মালিক আছে নাকি চন্দ্রপুজি কেন বলে এরকম একটা ঘটনা দেখলাম আমরা ধরতে গেছিলাম আমাদেরকে জোর জবস্তি কত তেজ তাদের চতুর্ভুজ এসব জোর করে কাটিয়ে দিল আমাদের ভাগ তোমরা ধর্মের কিছুই জানো না কাটিয়ে দিল ব্যাপারটা কি এই সম্বন্ধে কিছু বলুন আপনি আমরা তো আপনাকেই মালিক জানতাম যমদূতরা বলছি হ্যাঁ, যুবরাজজি মহারাজ এসে বললেন হ্যাঁ তাই তো জানতে এতদিন জেনে রাখো সমস্ত জগতের অনন্ত জগতের একজন মালিক আছেন তার নাম হল হরি ভগবান হ্যাঁ, আর নামের মহিমা সম্বন্ধে এখানে আলোচনা প্রসঙ্গে বিশ্বদূতরা যেসব বলেছিলেন তার দু একটা কথা না বললেই নয় সেটা আমি একটু স্পর্শ করে যাই সাংকেতাম পারিহাস পারিহাস্যম বা স্তোভম হেলন বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষ অগাহরণম বিদু বৈকুণ্ঠ নাম গ্রহণ সংকেতের দ্বারা পরিহাসের দ্বারা স্তোভ হেলার দ্বারা হেলা হেলায় বৈকুণ্ঠ নাম ভগবানের নাম গ্রহণ করলেই যে কোনোভাবেই তার মঙ্গল হবেই হবে কোনোরকমভাবে রকমভাবে বিথা যাবে না সাংকেতম পারিহাসম বা স্তোব স্তোবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম গ্রহণম অশেষাগহরম বিদু এইভাবে বিষ্ণুদেব জন্দুদের মধ্যে অনেক কথা হয়েছিল হওয়ার পরেতে বাঁচিয়ে দিয়েছিলেন তারপরে যমদূতরা গিয়ে যমরাজজি মহারাজের কাছে যে সমস্ত প্রশ্ন করে দিয়েছিলেন তাতে যমরাজজি মহারাজ কি উপদেশ দিয়েছিলেন সে যম যমরাজি মহারাজ উপদেশিলেন উপদেশ দিয়েছিলেন সেইগুলোর কয়েকটা আলোচনা করা দরকার যমরি মা যমরাজজি মহারাজ বলছেন শোনো যমদূতগণকে বলছেন ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম নবৈ বিদুর ঋষয় নাপি দেবাহা ন সিদ্ধ মোক্ষাসুরামনুস্বাহা কুতো নো বিদ্বাধরো চরণাদয় স্বয়ংভূ স্বয়ংভূর্নারদ শম্ভু কুমার কপিল মনো প্রহ্লাদ জনকো ভীষ্ম বলির সখির বয়ম দাদাস দাদাসৈতে ধর্মম ভগবতম ভটা गुह्याम गुह्यां विशुद्धां दुर्वध्यां ज्ञात्यामृतमश्नुते एतावनेवो लोके अस्मिन् पुंसाम धर्म पर भक्ति भक्तियोग भगवती तन्याम गोहना दिवी नाम महात्यम नामोच्चारणमाहात्म्यं पश्चत पुत्र कहा অজামি লোপি যে নৈব মৃত্যু পাশাদ বিমুচ্ছতে ধর্মরাজ বলছেন যদি ধর্মরাজ বলছেন কি বলছেন যমরাজ ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্ম যে ভাগবত ধর্মের কথা বলা হচ্ছে এটা জড়জগতের কোনো লোক করে নাই ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্মম তু সাক্ষাৎ ভাগবত প্রণীতম তোমরা মনে করছো ধর্ম এই যে ভাগবত ধর্ম ভাগবত ধর্ম বৈষ্ণব ধর্ম এটা কি কেউ করেছে নাকি মানুষ আপনারা যদি ইতিহাস দেখেন দেখবেন তাহলে দেখবেন খ্রিস্টান ধর্মের উৎপত্তি সময় দেওয়া রয়েছে হজরত মোহাম্মদের এই যে এই যে মুসলিম ধর্ম এর উৎপত্তির কারণ দেওয়া রয়েছে কেউ তো অ্যানালিটিক্যালি বিচার করেন না কিন্তু ভগবত ধর্মের কোনো ইতিহাস আছে কি কোনো লেখাজোকা আছে ভাগবত ধর্মে কবে হয়েছিল কেন লেখাজোকা নেই কেউ বিচার করে না সব অন্ধের মতো অন্ধের মতো হিংসা বিদ্বেষে সব চলছে হজরত মোহাম্মদ নিজে রুটি দুধ এবং খেজুর এইসব খেতেন ওরা কোথেকে গোমাংস খাওয়া শিখলো কোনো জায়গা বলা নেই কোরআনে ফোরানে কোনো জায়গায় বলা নেই হ্যাঁ কুরবানের কথা আছে সেটা অন্য প্রসঙ্গে সেসব অনেক কথা চলে আসবে এখন আমি তুলতে চাইছি না কিন্তু হজরত স্বয়ং নিজে দুধ পেতেন খেজুর পেতেন এবং কেন ও দেশটাই এরকম অন্নফল ছিল না আর রুটি খেতেন এইটা তার খাওয়া ছিল দৈনন্দিন খাওয়া কোথা থেকে এরা এসব পেল কে জানে দুষ্ট বুদ্ধি চারিদিকে ছড়িয়ে পড়ছে ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীত অর্থাৎ ভগবত ধর্মম তো সাক্ষাৎ ভাগবত প্রণীতম যেটাকে বেদকে বলা হয়েছে অপৌরুষেয় ভগবত ধর্ম কেউ সৃষ্টি করে নাই অনাদিকাল থেকে রয়েছে ভগবত ধর্ম এটা কেউ সৃষ্টি করেনি ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম নবৈ বিদু নাপি দেবা বৈজ্য কোনো ঋষিগণ কোনো নবই বিদুর ঋষয় না পি দেবাহা দেবতারাও বলতে পারেন না ন সিদ্ধ মুখ্যা কোনো সিদ্ধেশ্বর কেউ যদি থাকেন তারাও বলতে পারেন অসুরগণও বলতে পারেন না অসুরা মানুষা কুতো নবিদ্যা ধরো চরণাদায় চারণাদায় বিদ্যাধর চার যারা বিভিন্ন লোকে থাকে তাদেরকে বিভিন্ন নামেতে উল্লেখ করা হয় কেউ কেউ গন্ধর্ব গন্ধর্ব লোকে তো ওরা ভগবানের গান করেন ও তো গন্ধর্ব চারণগণ স্তুতি আদি করেন কিন্নরগণ নৃত্য করেন গান করেন বিভিন্ন ধরনের তাদের প্রত্যেকে আলাদা আলাদা সেবা আছে তারা এইসব সেবা করেন যমরাজি মহারাজ বলছেন যে সম্বন্ধে তুমি প্রশ্ন করছো বড় অদ্ভুত প্রশ্ন ভালো করে শুনে রাখো ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম নবী বিদুর ঋষয় নাপি দেবা ন সিদ্ধ মুখ্যা অসুরা মানুষা কুতো বিদ্যাধর চরণাদয় কি জানবে ভাগবত ধর্মের আদি অন্ত কেউ জানে না সাক্ষাৎ ভগবান হরি এই ভাগবত ধর্ম জগতে দিয়েছেন স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকের বয়ম দ্বাদশৈতে বিজানিম ধর্মম ভগবতম ভটা গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম যদ অমৃতম শ্রুতে সুন্দর কথা বলছেন বলে স্বয়ম্ভু ব্রহ্মা নারদজি মহারাজ ভগবান শঙ্কর চতুষ্ণ কুমার যারা আছেন কপিল দেব কপিল মনু মনু তিনি জানেন প্রহ্লাদ মহারাজ জানে জনক মহারাজ জানে ভীষ্ম জানে বলি মহারাজ জানে বৈয়া সখী জানে বৈয়া সখীর বয়ম সুখদেব গোস্বামী জানে মা আমি জানি বয়ম এই বারো জন আমরা টোটালি ভাগবত ধর্ম কি অ্যানালিটিক্যালে বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা জানি অন্য কেউ জানতে পারে কিন্তু তারা বিজ্ঞান ভিত্তিকভাবে অতটা জানে না যমরাজি মহারাজ যমদূতগণকে বলছেন শোনো ভাগবত ধর্ম সাক্ষাৎ ভগবানের প্রণীত বিধান আর আমরা এই বারো জন এটাকে গভীর তত্ত্ব আমরা জানি আর এই বিষয়ে যারা গভীর তত্ত্ব লাভ করবে জ্ঞান গুজ্জম বিশুদ্ধম এই যে ভাগবত তত্ত্ব বিজ্ঞানের তিনটে টাইটেল দেওয়া হয়েছে একটা হচ্ছে বিশু গুজ্জম গোপন থেকে গোপনীয় জ্ঞান যেটা বাজারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এসব জ্ঞান নয় যত বড় বড় জ্ঞান রিসার্চ করছে এইসব বিজ্ঞানীরা এইসব জ্ঞান নয় যেটা জানা হলে পরে আর কোনো জানার অবশেষ থাকে না সেটাকে বলে ভগবত তত্ত্ব বিজ্ঞান যস্মিন জ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতী যস্মিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তুম ভবতী উপনিষদ বলছে যাকে পেলে পরে আর কোনো কিছু পাবার অবশেষ থাকে না যাকে জানলে পরে আর কোনো কিছু জানার অবশেষ থাকে না তার নামই হলো সেই ভগবত তত্ত্ববিজ্ঞান ভগবানের থেকেই তো অনন্ত ব্রহ্মাণ্ডে যত কিছু এসছে যত ম্যাটার যত জ্ঞান কোথা থেকে এসছে সোর্স কোথায় যখন বর্ণের অক্ষরগুলো পর্যন্ত বলা হয়েছে নারায়ণ থেকে এসছেন শাস্তে বলা কেউ বানিয়ে বলছে না এরকম নেশা করে কেউ বলছে তা নয় স্বাস্থ্য পরিষ্কার বলছেন যে এই যে নারায়ণ থেকে অ আ ক খ এইসব বর্ণগুলো নারায়ণ থেকে এসছে নারায়ণ অদ্ভুত বর্ণক্রম প্রত্যেকটা স্বরের কোন জায়গায় উচ্চারণ এত বিজ্ঞান ভিত্তি আমি জানি না এরা নিজেকে বুদ্ধিমান বলে পরিচয় দেয় আমার তো মনে হয় স্টুপিট একেবারে এক একটা শব্দ উচ্চারণ করতে কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় জিউহার মুখের তালু কত বিজ্ঞান ভিত্তিক কথা এখানকার লোকগুলো কি বোকা আমি তো বুঝি না কেউ তারা বিশ্বাসই করে না অবশ্য তাদের সঙ্গে যদি বাস্তব সাধু দেখা হয় তারা বিশ্বাস করতে বাধ্য তারা পালাতে পারবে না সেই জন্য সেখানে বলছেন খালি বর্ণক্রম এগুলো নানান থেকে এসছে তাহলে আর অন্য অন্য কথা আর কি বলবো বর্ণগুলোও নানান থেকে এসছে প্রত্যেকটা উচ্চারণ আছে আলাদা আলাদা স্থান এখানে বলছেন এটা প্রথম কথা বলা হয়েছে এটা গুজ্জ গুজ্জাত গুজ্জ আমার কথার বক্তব্য হলো যদি ভগবান থেকে সমস্ত জ্ঞান চলে আসেন সমস্ত জ্ঞান অনন্ত জ্ঞান ইনফিনিটি যেটা নিউটন বলেছিলেন আমি যেন মনে হচ্ছে এই সারা জীবন আমি এই গবেষণা করলাম এখন মনে হচ্ছে একটা অন একটা বিশাল সমুদ্রের তীরেতে কয়েকটা পাথরখণ্ড আমি কুড়িয়েছি মাত্র যারা বাস্তবিক জ্ঞানী তারা জানেন যারা বাস্তবিক জ্ঞানী তারা জানেন তারা কখনই তর্ক করেন না এক একজন বড় বড় সায়েন্টিস্ট তাদের বিচারগুলো তাদের সঙ্গে যদি দেখা হতো কথা বলতাম অবাক প্রফেসর মিহির চৌধুরী পুরো ভারতবর্ষের টপমোস্ট সে এরকম ধরনের সব বৈজ্ঞানিক তাদের কীরকম বিনম্র ভাব ছিল মাথা নিচু করে আস্তে আস্তে কথা বলত মনে হতো তারা যে জ্ঞান লাভ করেছেন এই জ্ঞানটা কিছু না তারা অনুভব করতেন আজ অল্প অল্প জ্ঞান লাভ করেছেন ফুট ফুট মানে পুঁটি মাছ অল্প জলে ফরফর ফটফট করে পুঁটি মাছেও বেশি ফটফট করে অগাধ জ্ঞান লাভ করেছেন আইনস্টাইন কত দুঃখের সঙ্গে বলেছেন এরা সব অনুভব করেছেন আর কালকে সব জগিয়ে সব কোনো কিছু বোঝে না মূর্খের মতো দু চারটে ডিগ্রি হাসিল করে ব্যাস ভগবান ভগবানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো বিদ্রোহ ভগবানকে আবার সত্যি তো তাই তুমি তো উড়ে এসছে আকাশ থেকে ভগবান আবার কে কে সূর্য কে তাপ দিচ্ছে কে কে জল দিচ্ছে কে হাওয়া দিচ্ছে ও দরকার নেই তো এমনি যেখানে বৈজ্ঞানিকরা একদম চুপ হয়ে গেছেন কোনো কথা বলবার তাদের ক্ষমতা নেই চুপ হয়ে গেছেন মুখ চুপ কোনো উত্তর দিতে পারছেন না সৃষ্টির রহস্যের ব্যাপারে কোনো কথা বলবার ক্ষমতা নেই যেগুলো বলেছেন আগে সব চুপ হয়ে গেছে কোনো কথাটাই টেকেনি তাহলে ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম হয়ে গেল আর এই যে ভাগবত ধর্ম এটা প্রথমেই বলা হয়েছে ভালো করে জানবে এটা গোপ গোপন থেকে গোপনীয় সেটা সবার কাছে খোলা হবে না গুজ্জম আর বিশুদ্ধম এটা এত বিশুদ্ধ জ্ঞান যে সবার ধারণ করারও ক্ষমতা নেই বিশুদ্ধ জ্ঞান নির্মল অন্তঃকরণ না হলে নির্মল জ্ঞানের ধারণ ক্ষমতাও থাকবে না আর দুর্বোধম এটা বললেই যে কেউ বুঝে নেবে সেটা পারবে না এটা বললেই যে বুঝে নেবে তা পারবে না পারবে অনেকে তর্ক করে আমার আপনি বোঝাতে পারলে বুঝবো না কেন হ্যাঁ তাই তো আমি বোঝাতে পারলে তুমি তো বুঝবে এসো এবার বোঝো আমি বোঝাতে পারি কি না পারি আর তুমিই বা বুঝতে পারো কি না এত লোকগুলো মূর্খ তারা জানে না যে কোনো বিষয় জানতে গেলে তার সেইটা জানতে গেলে তার আগে একটা বেসিক জ্ঞানের দরকার এক্ষুনি যদি কেউ অ্যাপ্লাইড ফিজিক্সের কথা বলতে আরম্ভ করে অ্যাপ্লাইড ফিজিক্স তো এখানে সাধারণ লোকগুলো বুঝবে অ্যাপ্লাইড ফিজিক্স যদি কেউ বলতে আরম্ভ করে বোঝালেই বুঝবে অ্যাপ্লাইড ফিজিক্সের আগে যেসবগুলো করাতো সেগুলো সে বুঝতে হবে তারপরে সে অ্যাপ্লাইড ফিজিক্স বুঝবে বোঝালেই বুঝবে হ্যাঁ এটা কোনো কথা হলো মূর্খের কথা তর্ক ছাড়া আর কিছুই নেই লোকের সেই জন্য কথা বলা হলো যে গুজ্জম বিশুদ্ধম দুর্বোধ্যম কিন্তু এই জ্ঞান যদি কেউ লাভ করে ভাগ্যক্রমে তবে সে অমৃত পেয়ে যাবে বাস্তব অমৃত যেটাকে বলে এরা বলছেন গুজ্জম বিশুদ্ধম দুর্বোধ্যম যদ জ্ঞাতা যেটা জানলে পরে অমৃত তার হাতের মুঠে যে অমৃতটা স্বর্গে আছে সে অমৃত নয় যে অমৃতটা সাগর মন্থন করে বেরিয়েছে আমরা দেখব কি করে আলোচনা প্রসঙ্গে দেবাসুর মন্থন করে অষ্টম স্কন্ধে দেখব কীভাবে অমৃত বেরিয়েছিল সেই অমৃতটা নয় সে অমৃতর দ্বারা এক কল্পকাল পর্যন্ত বাঁচা যায় তারপর আন কিন্তু যে অমৃতর কথা বললাম ভাগবত অমৃত সেটা জানলে পর অনন্তকাল তো you are free from material bondage free হয়ে যাবে জড়জগতের কোনো বন্ধন আর কোনো কথা নেই নিত্য জগতে যদ জ্ঞাত্যা ন নিবর্তন্তে তধ্যাম পরম মম যেখানে গেলে পরে হে অর্জুন আর কাউকে ফিরে আসতে হয় না এই দুর্গন্ধ দূষিত দুর্গন্ধ দূষিত এই জগতে আসতে হয় না এটাকেই ভালো আনন্দ ভেবে লোকে মজা মারছে যাই হোক এটাকেই বলছেন এতা বা নেব লোকে অস্মিন পুংসাম ধর্ম পরহ শ্রুত ভক্তি যোগ ভগবতী তন্নাম দেবী যত্নের সঙ্গে ভগবানের নাম এবং নামই অভিন্ন এটা অনুভব করে ভগবানের নাম উচ্চারণ করাটাই হচ্ছে ভক্তি আর নামের উচ্চারণের মহিমাটা দেখো চোখের সামনে কি হলো চোখের সামনে দেখো অজামিল যে এত পাপিষ্ঠ বেশ্যাসঙ্গ করেছে তার কি হলো বলছেন নাম উচ্চারণ মাহাত্ম হরে হে পশ্চত পুত্রকায় বাবা দেখো কি হলো অজামিলপি জেনেইব মৃত্যু পাশাত মুচ্ছাতে মৃত্যুর পাশ থেকে বেরিয়ে গেল কে অজামিল ভগবান নামের বলেতে এইভাবে ভগবানের নামের গ্রহণের ব্যাপারে কালকে আমি কিছু আলোচনা করব কালকে আজকে সময় হয়েছে কালকে আলোচনা করব যমরাজজি মহারাজ ভগবানের নাম সম্বন্ধে কত মহিমা কীর্তন করছেন তার কয়েকটা আশ্চর্য মহিমা কালকে বর্ণনা করব সেখানে বলছেন তসমা সংকীর্তনম বিষ্ণুর জগদমঙ্গলমংহসাম মহতামপি কৌরব্য বিদ্ধৈকান্তিক নিষ্কৃতম তসমা সংকীর্তনম বিষ্ণোর জগদমঙ্গলমংহসাম মহতামপি কৌরব্যম বিদ্ধৈ বিদ্ধৈ কান্তি কনিষ্কৃতম বাঞ্ছা কল্পতর্বশে কে পাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্ণভ্যো নমো নম